السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা শুরুতে জানাচ্ছি আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণ হাদিসের কাহিনী এ অনুষ্ঠানে প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে ওমার রাজি আল্লাহ তালা আনহুমা বর্ণনা করছেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেন امرأة دخلت ফিন্নার النار ও هرة أو امرأة دخلت আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের প্রয়োজনে মানব জাতির প্রয়োজনে পৃথিবীতে অসংখ্য জীব জানোয়ারকেও সৃষ্টি করেছেন অসংখ্য বিভিন্ন বস্তু সৃষ্টি করেছেন যার অধিকাংশগুলি হচ্ছে আমাদের প্রয়োজনে সুতরাং একজন মানুষের কর্তব্য সে নিজে তার প্রয়োজন মেটাতে গিয়ে অন্যান্য পশু প্রাণী সেগুলিকে সে কষ্ট দিবে সেগুলির সাথে দুর্ব্যবহার করবে এমনটি কখনো ইসলাম কাউকে অনুমতি দেয়নি বরং আপনি মানুষ মানুষের সাথে তো সদ্ব্যবহার করবেনই মানুষ ছাড়াও অন্যান্য যত সৃষ্টিজীব রয়েছে সেগুলির সাথেও আপনি সদ্ব্যবহার করবেন যে কাহিনীটি আমরা আপনাদের সামনে আবার তুলে ধরতে চাচ্ছি সহিবুখারি মুসলিমের হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন এমরা আতুন দখালাতিন নারা ফিহের রাতিন একজন মেয়ে মানুষ একটি বিড়ালের কারণে সে জাহান নামে প্রবেশ করবে একজন মেয়ে মানুষ একটি বিড়ালের কারণে সে জাহান নামে প্রবেশ করবে বিড়ালের কারণে বলতে কি তার অপরাধটা কি ছিল তার অপরাধ ছিল এই যে এই মেয়ে মানুষ সে বিড়ালকে বেঁধে রেখেছিল বিড়ালকে কিছু খেতেও দেয়নি এবং সে নিজের ইচ্ছামতো কোথাও খাওয়া সংগ্রহ করবে এজন্য বিড়ালকে ছেড়েও দেয়নি নির্মমভাবে এ বিড়ালটিকে বেঁধে রেখে কোনো খাওয়া ও পানীয় কিছু না দিয়ে বিড়ালটি এ অবস্থায় মারা যাওয়া পর্যন্ত বিড়ালকে সেই মহিলা বেঁধে রাখে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন এই মহিলা এ বিড়ালকে বেঁধে রাখার কারণে এবং তাকে কোনো খেতে না দেওয়ার ও খাওয়ার সুযোগ করে না দেওয়ার কারণে তার একটি প্রাণীর প্রতি এই জুলুম নির্যাতনের কারণে এই কারণে সে জাহান নামে যাবে তাহলে ইসলাম আল্লাহ আকবর শুধু মানুষের প্রতি সদাচরণ করার সদ ব্যবহার করার নির্দেশ দিয়েছে এমনটি নয় বরং অন্যায়ভাবে আপনি একটি প্রাণীর প্রতি জুলুম করবেন নির্যাতন করবেন কষ্ট দিবেন আপনাকে ইসলাম এই সুযোগটি দেয়নি ইসলাম আপনার জন্য হারাম করে দিয়েছে এটি বরং অনেক ক্ষেত্রে অনেক মানুষের চেয়েও এ প্রাণী জগৎ তারা অনেক ভালো কারণ এই প্রাণী জগৎ তারা কখনো আল্লাহ সুবাহ অবাধ্য হয় না আল্লাহর নির্দেশে আল্লাহর নীতিতেই তারা পরিচালিত হচ্ছে আল্লাহর অবাধ্য হয় বেশিরভাগই যাদের প্রয়োজনে আল্লাহ সুবাহ এই প্রাণী জগৎকে সৃষ্টি করেছেন এই প্রাণী জগৎকে পাওয়া সত্ত্বেও তারা আল্লাহর অবাধ্য হয় সুতরাং একটি ছোট্ট প্রাণীকে আপনি অন্যায়ভাবে কষ্ট দিবেন ইসলাম আপনাকে এ সুযোগ দেয়নি হয়তোবা কেউ বলতে পারেন তাহলে আমরা যে সমস্ত হিংস্র প্রাণী সেগুলিকে কেন মারি হ্যাঁ আপনি হিংস্র প্রাণী যেগুলি আপনার ক্ষতি করতে পারে করার আশঙ্কা রয়েছে বাঘ শ্রীগাল ইত্যাদি আপনাকে সে ক্ষতি করতে পারে এই আশঙ্কা রয়েছে এই আশঙ্কায় আপনি তাকে হত্যা করতে পারেন কিন্তু একটা প্রাণী হিংস্র প্রাণীকেও যখন আপনি হত্যা করবেন হত্যা করার সময় সেটাকে চরম নির্যাতন করে কষ্ট দিয়ে হত্যা করবেন এটাও ইসলাম আপনাকে অনুমতি দেয়নি আল্লাহ রাসুল সাল্লাহ আলী ইসলাম বলেন ওয়াইদা দাবাহতুম ফা আহসিনুল দাবিহা ওয়াইদা কাতাল তুম ফা আহসিনুল কাতল নবী সাল্লাম কোন প্রাণী যেটা হালাল প্রাণী আপনি হয়তো গোস্ত খাওয়ার জন্য জবাই করবেন একটা গরু বা একটা ছাগল বা একটা হাঁস মুরগি সেটা জবাইয়ের ক্ষেত্রেও খুব কষ্ট দিয়ে আপনি তাকে জবাই করবেন এমনটি ইসলাম অনুমতি দেয়নি আপনি খাওয়ার জন্য হালাল প্রাণী জবাই করবেন ইসলাম সেটা অনুমতি দিয়েছে কিন্তু জবাই করার ক্ষেত্রে আপনি সেটাকে বেশি কষ্ট দিয়ে ফেলবেন ইসলাম আপনাকে এই সুযোগ দেয়নি তাই রাসুল সাল্লাহ ইসলাম বলেন যখন তোমরা কোনো জবাই করবে হালাল প্রাণী সুন্দরভাবে সেটিকে জবাই করো যাতে সেই প্রাণী কষ্ট বেশি না পায় ওইদা কাতাল তুমফা আহসিনুল কাতলা আবার যখন তোমরা কোনো প্রাণীকে হত্যা করবে সেটা হিংস্র প্রাণী ক্ষতিকারক প্রাণী হওয়ার কারণে সেটাকেও ফা আহসিনুল কাতলা সুন্দরভাবে তোমরা হত্যা করো হত্যা করতে গিয়ে তাকে বহুভাবে তোমরা নির্যাতন করবে কষ্ট দিবে এমনটিও হওয়া উচিত নয় এমনটিও ইসলাম অনুমতি দেয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে ইসলাম কতই না নির্দেশনা কতই না সুন্দর আদর্শ আমাদেরকে ইসলাম দিয়েছে তাই এই ছোট্ট কাহিনী থেকে আমরা জানলাম একজন মেয়ে মানুষ একটি বিড়ালকে এভাবে কষ্ট দিয়ে হত্যা করার কারণে এটাই তার জাহান নামের কারণ ঠিক একইভাবে সহিউল বুখারিতে আরো একটি ছোট্ট কাহিনী এসেছে রসুল সাল্লাহ আলী হুসাল্লাম পূর্ববর্তী কোন ব্যক্তির কথা তিনি বর্ণনা করেছেন একজন ব্যক্তি তিনি তার জীবনে বহু অপকর্ম করেছেন আল্লাহর কাছে খুব ঘৃণিত হয়েছে কিন্তু একটি প্রাণীর প্রতি তার সদাচরণের কারণে একটা প্রাণীর প্রতি সদয় হওয়ার কারণে আল্লাহ সুবহান তার অপরাধগুলিকে ক্ষমা করে তাকে জান্নাতে স্থান দান করেছেন সহিহুল বুখারির হাদিসে স্পষ্টভাবে এসেছে রাসুল সাল্লাম বলেন পূর্ববর্তী কোন এক জাতির এক ব্যক্তি তিনি হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা দিয়ে চলতে দেখলেন যে একটি কূপের পার্শ্বে এক তৃষ্ণার্ত কুকুর পানির পিপাসায় ছটপট করছে পানি না পেয়ে কাদামাটি যেন সে খাচ্ছে সেই ব্যক্তি বহু ধরনের অপকর্ম করেছে এই অপরাধী ব্যক্তি একটি কুকুরের প্রতি সদয় হয়ে নিজের পায়ের মোজো খুলে সেই মোজা দিয়ে কূপ থেকে পানি তোলার ব্যবস্থা করে সেই কুকুরকে পানি পান করায় আল্লাহ সুবাহ সৃষ্টির প্রতি তার এই ব্যক্তির এমন সদয় আচরণ দেখে এমন সদাচরণ দেখে আল্লাহ সুবাহ সেই ব্যক্তির অপরাধগুলিকে ক্ষমা করে তাকে জান্নাতে স্থান দান করেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং ইসলাম আমাদেরকে কতই না সুন্দর আদর্শ ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আর এই সব আদর্শগুলি আমরা পাচ্ছি রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিসের কাহিনী থেকে এজন্যই আল্লাহ সুবাহ হাত তালা রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের বিষয়ে আমাদেরকে বলেন খান হাসানা তোমাদের জন্য রয়েছে রাসুল্লাহর মাঝে উত্তম আদর্শ অতএব একজন মানুষ অন্য মানুষের প্রতি তো সদাচরণ করবেই এমনকি বিভিন্ন রকমের প্রাণী প্রাণী জগৎ সেগুলির প্রতিও সদাচরণ করবে হিংস্র প্রাণীকে হত্যা করার ইসলামী বিধান থাকলেও কোনো ব্যক্তি এই হিংস্র প্রাণীকেও যদি সেই পিপাসার্থ কুকুরকে যেমন সেই ব্যক্তি পানি পান করার মাধ্যমে বিশাল প্রতিদান লাভ করে সেরকমও যদি আমরা এ আচরণ প্রদর্শন করতে পারি দেখাতে পারি তাহলে ইনশা আল্লাহ আমরাও সেই ধরনের বড় প্রতিদান আল্লাহ সুবাহ কাছে পাওয়ার আশা করতে পার তবে অবশ্যই এসব ভালো কাজ তখনই গণ্য হবে যখন আমাদের মূল ইমান ঠিক থাকবে কোনো ব্যক্তি যদি ইমান না থাকে আর দুনিয়ার সকল ভালো কাজ করে তাহলে সে ব্যক্তি কখনো তার ভালো কাজগুলির প্রতিদান আখেরাতে সে কখনো পাবে না হয়তোবা হতে পারে কোনো অমুসলিম ব্যক্তি দুনিয়াতে কিছু ভালো কাজ করার কারণে আল্লাহ সুবাহ এর প্রতিদান হিসাবে দুনিয়াতে তাকে কিছু দিতে পারেন কিন্তু ইমান না আনার কারণে ইমান না থাকার কারণে সে ব্যক্তি আখেরাতে কোনো তার দুনিয়ার সকল ভালো কাজেরই আখেরাতে কোনো প্রতিদান পাবে না আখেরাতে প্রতিদান পাওয়ার শর্তই হচ্ছে আমাদেরকে ইমানদার হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আরো বিষয়টি স্পষ্ট করে দিতে চাই যে ইমানদার যারা তাদেরই বা আবার কতটুকু দায়িত্ব অন্য একটি প্রাণীর প্রতি সে সদাচরণ করবে সেটি তো পরের বিষয় বরং একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিম সে একজন মমিন হিসাবে আরেকজন মমিনকে সে কতটুকু ভালোবাসবে কতটুকু তার প্রতি সদাচরণ করবে এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম এই বিষয়টিকে ইমানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন তিনি বলেন লাইমিন আহাদুকুম নাফসিহি নাফসিহি তোমাদের মাঝে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না যতক্ষণ না সে তার মুসলিম ভাইয়ের জন্য সেটাকে ভালোবাসে যেটা সে নিজের জন্য ভালোবাসে আজকে দেখুন আমরা অতি পরিতাপের সাথে বলতে হয় মুসলিম সমাজ আমরা এমন হয়ে গেছি একজন মুসলিম আরেকজন মুসলিমকে নিজের মতো না দেখলে নিজের মতো তাকে না মনে করলে যেখানে মমিন হওয়া সম্ভব নয় সেখানে আমরা আজকে একজন মমিন আরেকজন মমিনের বিভিন্ন কারণে শত্রুতে পরিণত হয়েছি একজন মমিন আরেকজন মমিনকে কিভাবে বিপদে ফেলতে পারি সে চেষ্টা প্রচেষ্টায় আমরা আজকে করে যাচ্ছি একজন মমিনের কর্তব্য হলো আরেক মমিনকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সে প্রতিযোগিতামূলক অগ্রসর হবে কিন্তু আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি একজন মমিন আরেকজন মমিনকে বিপদে ফেলার জন্য আমরা প্রতিযোগিতা করছি একজন মমিন আরেকজন মমিনকে কষ্ট দেওয়ার জন্য যে পথে অবলম্বন করা দরকার আমরা তা করতে প্রস্তুত কোথায় আমরা মমিন যেখানে প্রাণী জগতের প্রতি এই ধরনের আদর্শ এ ধরনের আচরণ আমাদেরকে দেখাতে হবে সেখানে মমিনের সাথে আচরণ তো বলার অপেক্ষাই রাখে না তাই মমিন কোন মমিন প্রতি যদি এই ধরনের ভালো আচরণ প্রদর্শন না করতে পারে তাহলে তার পক্ষেও মমিন হওয়া সম্ভব নয় সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন ইসলাম আমাদেরকে এই আদর্শ ইসলাম আমাদেরকে এই প্রেরণা দিচ্ছে যাতে আমরা পরস্পরে একটি সুন্দর সমাজ একটি সুন্দর পরিবেশ এরই মাঝে একটি সুন্দর দেশ আমরা গড়তে পারব সেই শিক্ষায় আজকে আমাদেরকে ইসলাম আমাদেরকে দিচ্ছে কারণ একটা দেশ তখন এই শান্তিপূর্ণ হতে পারে তখন এই শান্তি শৃঙ্খলার সাথে চলতে পারে যখন ইসলামী এ আদর্শের আলোকে প্রতিটি মমিন বা প্রতিটি মানুষ একে অপরকে গ্রহণ করে নিতে পারবে একে অপরকে মূল্যায়ন করতে পারবে একে অপরকে মেনে নিতে পারবে তখন এই সেই ধরনের একটি শান্তিপূর্ণ দেশ একটি শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব যার দৃষ্টান্ত যার নমুনা আমাদের সামনে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম তিনি সাহাবাই কেরামকে কিভাবে নির্দেশনা দিলেন আমরা যদি স্মরণ করি সেই প্রাথমিক সময়ের কথা মক্কা থেকে যখন আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে সাহাবাই কেরামগণ গেলেন যারা শুধু দিনের জন্যই মক্কা ত্যাগ করে মদিনায় গেলেন নিজেদের বাড়ি ঘর সম্পদ সবকিছু জায়গা জমি সবকিছু ফেলে তারা মদিনায় গেলেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সেই মক্কার মহাজেরদের সাথে মদিনার আনসার যারা উভয়ের মাঝে এমন সুসম্পর্ক তৈরি করে দিলেন সেই মক্কার মহাজেরদেরকে লক্ষ্য করে মদিনার আনসারগণ তারা ঘোষণা দিলেন হে মহাজির ভাই আপনি আমার ভাই আমি যেমন নিজে সুখ শান্তিতে থাকব আপনিও সেই সুখ শান্তিতে থাকবেন এটাই আমার কামনা হওয়া উচিত এটাই আমার কর্তব্য সুতরাং আসুন কারো যদি দুটি ঘর রয়েছে সেই আনসার ভাই তিনি বলতেন মহাজিরকে ডেকে আমার এই দুটি ঘর এই দুটির মাঝে কোনটি আপনার পছন্দ হয় আপনি বলুন আপনাকে সেটি আমি দান করব আপনাকে আমি সেটি দিয়ে দিব এই পরিবেশ তৈরি করেছিলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম যেখানে ছিল একজন অপরজনের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ একজন আরেকজনের কষ্টে একজন আরেকজনের বিপদে ছুটে আসতেন এভাবেই ছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম এর হাদিসের আলোকে এর হাদিসের কাহিনীর আলোকে সমাজ তৈরি হয়েছিল আজকে আমরা আমাদের সমাজকেও যদি সুন্দর করতে চাই আমাদের দেশকেও যদি সুন্দর করতে চাই তাহলে পাশ্চাত্যের সেই অসভ্য আচরণ ও ধোকাপূর্ণ জীবনযাপনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কখনোই আমাদের শান্তিপূর্ণ জীবনযাপনে ফিরে আসা সম্ভব নয় অতএব আমরা মুসলিম অম্মাকে এ আহ্বানে জানাব আসুন একজন মুসলিম হয়ে অমুসলিমদের আদর্শ কৃষ্টি কালচারের দিকে দৃষ্টিও দিতে পারে না এবং সেটার অনুসরণ তো করতেই পারে না যদি করে থাকে তাহলে নিশ্চিত মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সুবহান সুরা আল ইমরানে একশত উনপঞ্চাশ নম্বর আয়াতে বলেন যারা ইমান তোমরা যদি কাফের অমুসলিমদের অনুসরণ করে থাকো জেনে রাখো তারা তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দিবে ফতঙ্কালিবু খাসিরিন ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে আজকে মুসলিম সমাজের দশা যেন এরকমই আমরা অমুসলিমদের অনুসরণ করে চলছি যার ফলে আমরা পিছনের দিকেই পিছেই হচ্ছি ক্ষতিগ্রস্তই হচ্ছি এ অবস্থা থেকে মুক্তির একটি পথ মুসলিম সমাজকে ফিরে আসতে হবে ইসলামী আদর্শে ইসলামী বিধিবিধানে ইসলামী চিন্তা চেতনায় প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এর দিক নির্দেশনার দিকেই ফিরে আসতে হবে সে আলোকেই জীবনের সর্বক্ষেত্রকে গড়ে তুলতে হবে তাহলেই সম্ভব হবে পার্থিব জীবনেও সফলতা অর্জন করা এবং আখেরাতেও সফলতা অর্জন করা আল্লাহ সুবহানা আমাদের সকলকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরিদাহমান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ তালা নবীন মোহাম্মদ আলী ওসাহাবি আজমাইন والسلام عليكم ورحمة الله وبركاته آه.